জেনেছিলাম রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্য আমাদের কি করণীয় বা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কি হক রয়েছে আমাদের প্রতি হক শব্দের অর্থ হল দাবি আল্লাহ নবী সাল্লামের কি দাবি আছে তার উম্মতের কাছে এই বিষয়ে আজকে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের দাবি হল তিনটি রসুলামের আনুগত্যের ধরন হল তিনটি একটা হল রসুল্লাহ সাল্লাম যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে ফলো করতে হবে রসুলামের নির্দেশ পাওয়ার পরে সেখানে আর বুঝাবুঝি এটা কেন হল ওটা কেন হল না এটা না হয়ে ওটা হলো কেন এই ধরনের কোনো মন্তব্য বা কোনো বক্তব্য বা সমাজের লোক কি বলছে সমাজ কি বলবে সমাজ কি মনে করবে বুঝলাম তো হাদিস আছে কিন্তু সব হাদিস কি সব জায়গায় মানা যায় না এই ধরনের কোনো কটু মন্তব্য চলবে না নিঃশর্তভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের আনিত নির্দেশকে বুঝে ধরুক আর না ধরুক অনেক সময় বুঝে ধরে না এটা কেমন করে হয় যেহেতু পরিষ্কার হাদিস দ্বারা প্রমাণিত অতএব সেটা বুঝে ধরুক আর না ধরুক সেটা মেনে নিতে হয় যেমন সাহাবায় কেরমগণ মেনে নিলেন হুদাই বিয়ার সন্ধি হুদাই বিয়ার সন্ধির যত চুক্তি ছিল সবই মুসলমানদের অধিকাংশই মুসলমানদের বিপক্ষে মানে মক্কা থেকে মদিনা গেলে ফেরত দিবে না সরি মক্কা থেকে মদিনা গেলে ফেরত দিতে হবে কোন কাফের মক্কা থেকে মদিনা গেলে ফেরত দিতে হবে আর মদিনা থেকে যদি কেউ মক্কা যায় ওরা ফেরত দিবে না ওরা আটকায় রাখবে এ হল শর্ত সাহাবাহিক বুঝতে পারতেছেন না এটা কেমন করে হল একতরফা হয়ে গেল ওদেরটা যদি আমাদের ফেরত দিত আমাদেরটা ওরা ফেরত দিবে যখন মক্কা বিজয় হয়ে গেল তখন বুঝা গেল যে না মক্কা থেকে কোনো কাফের ইসলাম গ্রহণ করে মদিনায় আসতেই পারে মদিনা থেকে তো কোনো মুসলিম ইসলাম ত্যাগ করে মক্কা যাবে না তামার লোক তো যাবেই না তো ফেরত দেওয়ার শর্ত থাকলেই কি আর না থাকলে কি এটাই হলো সূক্ষ্ম পয়েন্ট বিষয়টা মানে কোন কাফের মুসলিম হওয়াটা স্বাভাবিক কিন্তু মদিনার কোন সাহাবি মুরতাদ হয়ে মক্কায় যাবে এটা তো হিসাবেই আসে তা লেখ তুই শর্ত লেখ শর্ত লেখ লেগে কি কর আমার অফিসে একবার আইন তৈরি করলো যে এক মিনিট দেরি করে আসলে এত টাকা জরিমানা আমি এক লাখ টাকা কর আমি দেরি করে আসবোই না তো জরিমানা করে কি করল এক লাখ টাকা এক মিনিটে এক লাখ টাকা যে লোক জরিমানা দেরি করে আসে তার জন্য সমস্যা কিন্তু যে দেরি করে আসবেই না তো তার আবার সমস্যা কি কাজেই এই যে বকা বসি বকি করে আমাদের বিরুদ্ধে বুঝলেন তো সব কেতাবপাতি নিয়ে বক্তৃতা কাটিং করে সাটিং করে কত রকমের চেষ্টা চালাচ্ছে তাদের লোককে ঠিক ফিরায় রাখার কিন্তু প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতেছে যে লক্ষ লক্ষ মানুষ শুধু এই তাহিদের কথা আসছে গতকাল সিরাজগঞ্জে একটা প্রোগ্রাম করলাম সেখানে আমরা সম্পূর্ণ নতুন বহু রকমের চেষ্টা আমি যখন ওখানে পৌঁছে গেছি তখনও তারা থানাতে বসে আছে খালি বলতেছে যে আমাদেরকে গালাগালি করতে থানার লোকজন আসলো বক্তৃতা হলো পোলাইট ভাষায় কোরআন হাদিস অনুযায়ী তখন বলল যে আপনারা তো মিথ্যাবাদী গো পাগড়ি পরেও আপনারা মিথ্যা কথা বলেন এই যে ভদ্রলোক মদিনা থেকে পড়ে আসছেন কি চমৎকার আয়াতগুলি পড়তেছেন কি সুন্দর ব্যাখ্যা করতেছেন আর আপনি বলেন গালাগালি করবে আমরা তো মিথ্যুক থানা থেকে এবার ওদেরকে মিথ্যুক টাইটেল দিন আলহামদুলিল্লাহ আজকেও সিরাজগঞ্জে আছে এই আশেপাশে এলাকায় ঘোষণা দিয়ে আসছি যে আজকে যতটুকু থাকলো কালকে আবার হবে ইনশাল্লাহ তো যাই হোক বকাবদি করে তো লাভ নেই কারণ বকা মানুষ বোঝে যে এই লোকটা ধোকা দিচ্ছে মানুষ এত বোকা নেই তো তো বলছিলাম যে কোন কাফের মুসলিম হতে পারে কিন্তু কোন মুসলিম মুরতাদ হবে না আপাতত রসুলের জামানায় যে মদিনা থেকে যাবেই না তো শর্ত করে লাভ কি সমস্যা নেই করো যা পারতে কোন সুন্নাপন্থী লোক তাহিদপন্থী লোক বেদাতের দলে যোগ দিয়েছে এটা রেয়ার কেস দুই একজন হয়তো থাকতে পারে কয়েকদিন আগে হাফেজ মুরতাদ হয়ে গেল তো হাফেজ মুরতাদের পরিমরুক গে ওর সমস্যা কি কত মানুষ মুরতাদ হবে কত মানুষ ইসলামের তলে আসবে এ তো স্বাভাবিক কোরআনের হাফেজ মুফতি মুরতাদ হয়ে গেছে তো যাই হোক রসুল সাল্লাম যেটা এনেছেন সেটা আমার বুঝে ধরুক আর না ধরুক ওমর ফারুক রাজিয়াল বলতে আমার বুঝে ধরে ওই তোমার বুঝা লাগবে না আমার আল্লাহ বলছেন ইন্না ফাতা আনা এলাকা ফাতা মুবি না এই চুক্তিতেই মক্কা বিজয় হবে আল্লাহ বলেছেন মক্কা বিজয় হবে তোমার আর বোঝা লাগবে না ওমর ফারুক রাজি আলম কয়েক বছর পরে বুঝলেন রসুলাম আগে বুঝেছিলেন আর আল্লাহর ফয়সলাটা ছিল চূড়ান্ত আল্লাহ রসুলাম যা এনেছেন যা নির্দেশ দিয়েছেন তা অকপটে মেনে নেওয়া এটা হলো এক নম্বর দুই নম্বর রসুলাম যা নিষেধ করেছেন সেই নিষেধগুলিকে বর্জন করা অমা আতা কুমুর রসুল ফাখুদুহ রসুল সাল্লাম বলছেন আমি যা দেই যতটুক পারো ততটুক মানো যতটুক পারো ততটুক মানো আর আমি যেটা নিষেধ করি যেটা নিষেধ করি ওটাকে সম্পূর্ণ বর্জন করো নিষেধ করাটুকু সম্পূর্ণ বর্জন করো আর যেটা আদেশ করি যতটুকু কুলায় ততটুকু করো আমি আপনাকে বললাম বাসাবো যাবেন না এখানে বসে থাকেন বসে থাকা তো সহজ যাওয়া তো লাগছে না বাসাবো যাবেন না বলে দিলাম তা আপনি বসে থাকবেন এই নিষেধ ফলো করাটা সহজ কঠিন না তো বসে থাকবেন আপনি যাওয়া লাগবে না কোন পরিশ্রম নেই আর যদি বলি বাসাবো যান যতদূর পারেন ততদূর যান রাস্তা কাটা আছে যেতে যেতে পাঁচ মিনিটের মধ্যে যতটুকু পারলেন ততটুকু গেলেন না পারলেন নাই রসুল বলছেন ইদা আমার তুকুম বেহামরিন ফাতু বিহি মাস্তাতুম যতটুক পারো ততটুকু আমল করো লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা দান সদকা করার কথা বলো যা পারো দাও না পাইলে তো কিছু নাই একজন গরিব মানুষ আসছে ওরে এক লাখ টাকা লাগবে চিকিৎসার এক লাখ টাকা কি আমার পক্ষে দেওয়া সম্ভব আমি এক টাকা পাইলাম এক টাকা দিলাম দুই টাকা পাইলাম দুই টাকা দিলাম দশ টাকা পেলাম দশ টাকা দিলাম দশজন দিতে দিতে হয়ে যাবে একজন সাহাবি রসুলাম যখন বললেন যে আইহান ন্যাস আল্লাহ কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহজ্জু আল্লাপাক তোমাদের উপরে হজ ফরজ করেছেন সুতরাং তোমরা হজ করো একজন সাহাবি বলেন আফি কুল্লি আমিন রাসুল আল্লাহ সাল্লাহ হে আল্লাহ নবী প্রত্যেক বছরে কি হজ ফরজ রাসুলাম বললেন যে এত মাত পরিকাম ভালো নয় তোমাকে বললাম হজ ফরজ হজ করো তুমি বলে প্রত্যেক বছরই কি ফরজ লাউকুল তু নাম আল্লাহ নবী আমি যদি হ্যাঁ বলতাম লা ওয়াজাবাত প্রত্যেক বছরে বছরে হজ ফরজ হয়ে বলেছি যে এটুক সেটুকু মানো হজ করতে বলা হয় হজ করো প্রত্যেক বছরই ফরজ রাখি এই মাতবরির দরকার যেটুকু আমি বলি ওইটুকু মানো যেটুকু নিষেধ করি ওটুকু সম্পূর্ণ বর্জন করো তাহলে মানার ক্ষেত্রে যতটুকু আপনি পারবেন ততটুকু মানবেন মাজারে টাকা দিয়েন না না দেওয়ার জন্য শক্তি লাগে না মাজারে টাকা দিয়েন না দিব না টাকা আছে পকেটে দিব না কিন্তু দেওয়ার জন্য শক্তি লাগে টাকা থাকা লাগে দেওয়ার জন্য আর না দেওয়ার জন্য টাকাও থাকা লাগে না টাকা আছে আর না আছে মাজারে দিয়েন না মাজারে টাকা দেওয়া বর্জন করার জন্য টাকা থাকা লাগে না টাকা না থাকলেও মাজারে টাকা আছে দেব না অথবা নাই দিলাম না কাজেই নিষেধ কাজ বর্জন করার জন্য শক্তি লাগে না এটা ধরেন না ধরতে শক্তি লাগে হাত লাগে কিন্তু ধরেন না হাতই নাই ধরবে কি কথাটা বোঝা গেল এই জন্য রসুল্লাহ সাল্লাম বলছেন যেটা আদেশ সেটা যতটুকু পারো ততটুকু করো সাধ্য অনুযায়ী করো আর যেটা নিষেধ সেটা সম্পূর্ণ বর্জন তাহলে রসুল্লাহ সাল্লাম যেটা নিষেধ করেছেন সেই নিষেধগুলি বর্জন করতে হবে আর তিন নাম্বার হল রসুল্লাহ সাল্লাম যেটা ভবিষ্যৎবাণী দিয়েছেন গায়েবী খবর এনেছেন সেই গায়েবী খবরের উপরে পূর্ণ বিশ্বাস রেখে সেই অনুপাতে জীবন ধারণ করা তাহলে তিনটা কাজ একটা হলো আদেশ মানা নিষেধ বর্জন করা আর গায়েবী খবর যেগুলি আনছেন সেই গায়েবী খবর থেকে নিজেকে বিশ্বাস স্থাপন করে সেই অনুপাতে জীবন ধারণ করা রাসুল্লাহ সাল্লাম এখন বর্তমান একটা পয়েন্ট খুব ভাইরাল হয়ে গেছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বাইতুল মাকদেশকে ইহুদিদের রাজধানী ঘোষণা দিয়ে ইহুদিদের রাজধানী বায়তুল মাকদেশকে আজকে ঘোষণা দিয়েছে কিন্তু কত বছর আগেই তো তাদের হাতে বাইতুল মাকদেশ চলে গেছে এখন রাজধানী ঘোষণা দেওয়ার না দেওয়াটা কি আছে যদি হয়তো বলেন যে হ্যাঁ রাজধানী ঘোষণা দেওয়াতে মুসলিম বিশ্ব এখন মারামারি করবে মিছিল বের হবে মিছিলে পুলিশ বাধা দিবে পুলিশকে পিটবে এখন ইহুদি বুঝবে যে এই দেখো আমরা কাজ করতেছি এখানে আর ওরা ওরা মারামারি করে মরতেছে জটিল ব্যাপার যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবাদ জানিয়েছে একজন মুসলিম হিসাবে মুসলিম দেশের প্রধানমন্ত্রী প্রতিবাদ জানিয়েছেন আমাদের সবার পক্ষ থেকে প্রতিবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বায়তুল মাকদেশের জন্য দোয়া করব কিন্তু রসুলামের ভবিষ্যৎবাণী যদি আমি পড়তাম আর যদি রসুলামের সেই আনিত গায়েবী খবর যদি আমি জানতাম তাহলে আমার এখানে আশ্চর্য হওয়ার কিছু ছিল না রসুলাম বলছেন কিয়ামতের আগে ইহুদিদেরকে ইমাম মাহদি আলাই এসে হত্যা করবে ইমাম মাহাদি তার সাথে আমরা থাকব মুসলিমরা আর ইহুদিরা থাকবে দাজ্জালের সাথে দাজ্জালের বাহিনী হবে ইহুদিরা আর মুসলিম বাহিনীর নেতা হবেন ইমাম মাহাদি আল ইসলাম লড়াই হবে লড়াইয়ের সময় ইহুদিরা প্রাণ বাঁচানোর জন্য পাহাড়ের আড়ালে পাথরের আড়ালে গিয়ে লুকাবে ছোট ছোট গাছ সেই গাছের আড়ালে গিয়ে তারা প্রাণ বাঁচানোর জন্য লুকাবে আল্লাহ নবী সাল্লাম বলেন গাছের জবান খুলে যাবে পাথরের জবান খুলে যাবে বলবে ইয়া মুসলিম হাদা ওরা ইহুদি উক্তল হোক তাল উক্তল হোক গাছ জবান খুলে বলে দিবে আমার আড়ালে ইহুদি লুকে আছে আসো ওকে হত্যা কর তাহলে বায়তুল মাকদেশকে ঘোষণা দেওয়ার মানে হলো কিয়ামত কাছে আসতেছে ওই যে মাছ ধরার সময় এক জায়গায় চার পাতে আমাদের দেশে মাছের আধার দেয় মাছের খাদ্য দেয় মাছগুলি জমা হবে ওই জায়গায় তারপরে ওখানে জাল মারবে তো জাল মারার টাইম হয়ে গেলে ওখানে আধার দিবে মাছ সেখানে জমা হবে থাকো বায়তুল মাকদেশে তোমরা আমরা অপেক্ষায় আছি ইমাম মাহদি আলাইসাল্লাম আসবেন সেই সময় তোমাদের সাথে আমাদের চূড়ান্ত ফয়সালা হবে ইনশা আল্লাহ আল্লাহ নবী সাল্লাম ভবিষ্যৎবাণীগুলি কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কাছে আসতেছে এই জিনিসগুলো যদিও আমাদের দিলের মধ্যে আঘাত লাগে কারণ সেই সময় যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাল আনহু এবং তদানীন্তন কালের বাইতুল মাকদেশের তত্ত্বাবধায়কদের মাঝে সেখানে চুক্তি হয়েছিল আপনারা দেখেছেন কবিতার মধ্যে মরুভূমি হয়ে পার খলিফা ওমর পৌঁছিয়ে পৌঁছে গেলেন জেরুজালেমের দ্বার ছুটি আসিল রুম সেনাপতি উষ্ঠ আসন দীর্ঘ মূর্তি দেখি শ্রদ্ধায় করিল বিনতি কুর্নিশ বারবার খলিফা উমর পৌঁছিলেন জবে জেরুজালেমের দ্বার সেই জেরুজালেমের বায়তুল মাকদেশকে হস্তান্তর করার জন্য মুসলিম জাহানের খালিফা উমর ইবুল খাত্তাবকে দাওয়াত করা হয়েছে উমর ইবুল খাত্তাব রাজিয়াল তালানহ তিনি উটের পিঠের উপরে উটের চাকরকে উঠায় দিয়ে লাগাম টেনে নিয়ে বায়তুল মাকদেশে ঢুকছেন রুম সেনাপতি এসে স্যালুট করছেন সালাম জানাচ্ছে আর বলছে মুসলিম জাহানের খলিফাকে সাদর উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে উটের উপরে থাকা উটের রাখাল বলছে আমি হলাম উটের রাখাল লাগাম ধরে যিনি যাচ্ছেন ইনি হলেন মুসলিম জাহানের খালিফা অমর খাত্তাব ভৃত্য চড়িল উটের পিঠেতে ওমর ধরিলেন রশি মানুষের স্বর্গে নামিয়ে মানুষের স্বর্গে তুলিয়া ধুলায় নামিল শশী মুসলিম জাহানের খলিফা দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবি রসুলাম যার সম্পর্কে বলেন আমার পরে নেবি হলে উমর নেবি হতে রাজি আল্লাহ তিনি উঁটের লাগাম টেনে নিয়ে যাচ্ছে আর উঁটের উপরে বসতে দিয়েছেন উঁটের রাখালকে বায়তুল মাকদেশের তদানীন্তনকালের সেই খ্রিস্টান দায়িত্বশীলেরা বললেন যেই জাতির খলিফা উটের লাগাম টেনে উটের রাখালকে উটের উপরে সরাতে পারে সেই জাতির সাথে যুদ্ধ চলে না বায়তুল মাকদেশ ফিরি একদম বিনা যুদ্ধে ওমর এবং খাত্তাব রাজন হাতে হস্তান্তর করলেন সেখানে চুক্তি করে দিয়েছেন একটা শর্ত দিয়েছিলেন যে এই বায়তুল মাকদেশে যেন ইহুদিরা কোনো সময় আসতে না পারে ইহুদিরা আসতে না পারে এই চুক্তি তারা করে দিয়েছিল বায়তুল মাকদেশ মুসলিমদের হাতে আমরা সবর দেব ইহুদিরা যেন এখানে না আস ইহুদিরা আসলো কেন এটাও আল্লাহর অলঙ্ঘনীয় বিধান কিন্তু বাস্তবতার আলোকে আমাদের সেখানে কিন্তু শিক্ষণীয় ইহুদিরা যখন সুলতান আব্দুল হামিদ সানির কাছে বললেন যে বাইতুল মাকদেশে আমাদেরকে একটু জায়গা দেন জার্মান থেকে হিটলারেরা হিটলার ইহুদিদেরকে মেরে শেষ করেছিল হিটলার শেষ জীবনে বলেছিল যে আমি কিছু ইহুদির বাচ্চা বেসন রেখে গেলাম পৃথিবীর মানুষ জানবে যে আমি হিটলার কেন তাদেরকে মেরেছিলাম যদি সব ইহুদি নিশ্চিন্ন করে আমি চলে যাই তাহলে মানুষ বুঝতে পারবে না যে হিটলার ভুল করছে আমি হিটলার মারা যাওয়ার পরে কিছু ইহুদির বাচ্চা বেসন রেখে গেলাম এই বেসনের এই ইহুদিরা সারা পৃথিবীতে যখন অশান্ত পরিবেশ সৃষ্টি করবে তখন তারা বিবেচনা করবে আমি হিটলার ঠিক ছিলাম না ভুল করছি কিছু রেখে গেল আর সেই অল্প সংখ্যক কিছু ইহুদি গোটা বিশ্বকে কি করছে তাইরে নারে করে বেড়াচ্ছে সুইজারল্যান্ডের বাল শহরে একটা সম্মেলন হল সম্মেলন সময় ইহুদি রাষ্ট্রের আন্দোলনকারী ইহুদি রাষ্ট্রের আন্দোলনকারীর নাম হল হট গোল গিয়ে সুইজারল্যান্ডের বাল সম্মেলনে ভাষণ দিচ্ছে আর বলছে যদি আমি বলি বায়তুল মাকদেশ আমার হাতে তোমরা বিশ্বাস করবে না পৃথিবীর যে কোনো জায়গায় ইহুদিদেরকে পুনর্বাসন করার জন্য আমি চেষ্টা করলে পারতাম বায়তুল মাকদেশকে আমি কেন বেছে নিলাম বায়তুল মাকদেশ হল পৃথিবীর তিনটা মহাদেশের মোহনা পূর্ব দিকে এশিয়া উত্তর দিকে ইউরোপ পশ্চিম দিকে আফ্রিকা আফ্রিকা ইউরোপ আর এশিয়া তিনটা মহাদেশের মোহনায় এই বায়তুল মাকদেশ অবস্থিত তিনটি মহাদেশকে আমি পরিচালনা করব এখান থেকে এই জন্য এই জায়গাটা আমি বেছে নিয়েছি তবে তোমরা আমাকে ভুল বলতে পারো মিস্টার হটগোল বলছেন তোমরা আমাকে ভুল বলতে পারো যে এই লোক পাগলের পোলাপ কিন্তু বায়তুল মাকদেশ আমার হাতে এসে গেছে কেন কই মুসলিম নওজোয়ানদেরকে আমি বিভ্রান্ত করে ফেলেছি তদানীতরকার টার্কিশ প্রেসিডেন্ট নাম ছিল তার সুলতান আব্দুল হামিদ আসানি সুলতান আব্দুল হামিদ আসানির কাছে গিয়ে বলছিল তোমাকে অনেক টাকা দেব আমি তোমার রাজ্যে যত ঋণ আছে সব ঋণ আমি পরিশোধ করব তোমার রাজ্যে আমি সোনায় সোহাগা বানিয়ে দেব তোমার রাজ্যে আমি সুখের প্লাবন বইয়ে দেব আমাকে একটু বায়তুল মাকদেস জাগা দাও সুলতান আব্দুল হামিদ সানি বৃদ্ধ মানুষ তিনি বলছিলেন যে আব্দুল হামিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ফিলিস্তিনের এক ইঞ্চি মাটি তোমাকে দেওয়া হবে কারণ এই ফিলিস্তিনের মাটি হল মুসলমানদের রক্তের বিনিময়ে গড়া মাটি মুসলমানদের প্রথম কাবা এখানে তোমাকে দেওয়া হবে তখন হটগোল গিয়ে ষড়যন্ত্র করে নব যুবকদেরকে বলে জিহাদ জিহাদ জিহাদ চাই শুরু হলে আমরা নাই এই যেটা জঙ্গিবাদ জঙ্গিবাদ যে ইসলামের জন্য কত ক্ষতিকারক ওই যুবকটা বোঝে না যারা জঙ্গিবাদের সাথে জড়িত এটা যে অমুসলিমদের সাজানো নাটক ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এটা জঙ্গিবাদী ওই সমস্ত গরম পার্টির লোকেরা বোঝে না বোঝার চেষ্টাও করে সুলতান আব্দুল হামিদ সানির বিরুদ্ধে তারা নেমে গেল নেমে যায় তুর্কি বীর কামাল পাশাকে সামনে নিয়ে এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পরে যাহা হইবার তাহাই হইল যাই হোক ইতিহাস বলতে গেলে খুদবার কলেবার বেড়ে যায় সংক্ষিপ্ত কথা হল এই যে আল্লাহ রাব্বুল আলমিন কিয়ামতের আগ পর্যন্ত কি ঘটাবেন সেইগুলি নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন বর্তমান সময়ের হটকেক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় একটা রোবটকে কেন্দ্র করে গোটা জাতি আজ বিভ্রান্ত একটা রোবটকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে জাতীয় অর্থ সম্পদ মানুষ পাগল হওয়ার আর বাকি কতটুকু আছে আমার এক উস্তাদ বলছিলেন মোদিন ইউনিভার্সিটি প্রফেসর বলছিলেন এরা খেলাধুলা করে এরা আসতো পাগল বলছে ফুটবলের ভিতরে বাতাস ছাড়া আর কিছু নেই ফুটবলের পিছনে এত লোক দৌড়ায় ওটা যদি স্বর্ণের টুকরা হতো ওটা ধরার জন্য দৌড়াইত ফুটবলের ভিতরে হাওয়া বলে ফুটবলের ভিতরে ওটা বাতাস ছাড়া কিছু নেই বাতাসের ভিতরে মানুষ দৌড়ায় আল্লাহ আকবর সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম আমাদের করণীয় আমরা স্থির করি আমরা নবী সালামের আনিত ভবিষ্যৎ বাণীকে আমরা বুঝব ইমান রাখব এবং সেই অনুযায়ী আমাদের করণীয় সতর্ক আমরা গ্রহণ করব যেটুকু আমাদের করণীয় সাধ্য সেইটুকু আমরা করতে পারব অতিরিক্ত বাড়তি কমতি এগুলি করার এখতিয়ার আমাদের নেই রাসুল্লাহ সাল্লাম বলেন আদ্দিন ওয়ান নাসিহার দিনটা হল কল্যাণ কামনা করা তামিমুদ্দারি রাজি আল্লাহ তালানু বলেন রসুল সালামকে জিজ্ঞেস করে কুলনালিমেন কার কল্যাণ কামনা করব কলালিল্লাহি আল্লাহর কল্যাণ কামনা করো বলে রসুলহি রসুলের কল্যাণ কামনা করো বলে আয়েম্মাতিল মুসলিমিন মুসলিম নেতাদের কল্যাণ কামনা করো ও আয়াম্মাতিহিম সাধারণ জনগণের কল্যাণ কামনা করো কল্যাণ কামনা করো আল্লাহর আল্লাহ সম্পর্কে মানুষের যে কুধারণা আছে আল্লাহ সম্পর্কে মানুষের যে কটুক্তি আছে আল্লাহ সম্পর্কে মানুষের ইমানের যে ঘাটতি আছে সেটা সংশোধন করে দাও রসুল সাল্লাম সম্পর্কে মানুষের যে কুধারণা আছে ঘাটতি আছে সেটা পূরণ করে দাও আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে বান্দাকে বলবেন আমি তো ক্ষুধার্ত ছিলাম আমাকে খাবার দেওনি কেন আমি তো অসুস্থ ছিলাম আমাকে চিকিৎসা করনি কেন সেবা শুশ্রূষা করনি কেন আমি তো বেবস্ত্র ছিলাম শীতের রাতে কষ্ট হয়েছিল বেবস্ত্র ছিলাম আমি আমাকে বস্ত্র দেওনি কেন বান্দা বলবেন আল্লাহ এটা কেমন কথা আপনি হলেন রাজা ধীরাজ কুল কায়নাতের মালিক আপনি বেবস্ত্র ছিলেন আপনাকে আমরা বস্ত্র দেব কেমন কথা আমরা বুঝতে পারি নেই আল্লাহ তখন বলবেন বান্দা তোমারই পাশে কত গরিব দুঃখী মানুষ পোশাকের অভাবে কষ্ট পেয়েছিল তুমি কি খেয়াল করো নাই হাদিস কোথায় গেল রোবটের পিছনে পয়সা খরচ হয় হাদিস কোথায় গেল অহেতুক পয়সায় খরচ হয় কোথায় গেল হাদিস কালকের ওয়াজ মাহফিলে সেই লাইটিং করেছে বললাম লাইটিং চলবে না লাইটিং এর পয়সার হিসাব আল্লাহ দরবার দিতে হবে ফুল দিয়ে স্টেশন ফুলগুলি ছিঁড়ে ফেলে দাও নিচে বলে ফুল মুসলমানদের কোনো এবাদতে লাগে না ফুল হিন্দুদের পূজার দরকার হিন্দুদের পূজায় ফুল লাগে পূজা ফুল ছাড়া পূজা হয় না সেরেকের বেদিতে ফুল দেওয়া লাগে মাজারে কবরে ফুল লাগে কিন্তু ইসলামের কোন এবাদতে ফুলের কোনো কানেকশন নাই ফুলের সাথে ইসলামের কোন এবাদত নেই স্মেল গ্রহণ করবে সেটা ভিন্ন কথা ফুলের ঘ্রাণ নেবেন সেটা ভিন্ন কথা স্মেল গ্রহণ করার জন্য আপনি নেবেন সেটা ভিন্ন কিন্তু ফুলের সাথে কোনো এবাদত কানেক্টেড রিলেটেড নয় এই ফুলের টাকার হিসাব আল্লাহর দরবার দিতে অসুস্থ মানুষ না খেয়ে রয়েছে অসুস্থ মানুষ আজকে যে শীত আসতেছে শীতের মধ্যে কত মানুষ মারা যাবে কত মানুষের গায়ের চাদর নাই কত মানুষের কম্বল নাই আল্লাহ আকবর মুসলিম জাহানের খলিফা ওমর এবং খাত্তাব রাজিয়াল মানু প্রত্যেক পরদেশে পরোয়ানা জারি করে দিয়ে বলতেন হে আমার প্রাদেশিক গভর্নরেরা শোনো শীত আসতে শীত থেকে সতর্ক হও এবং শীত বস্ত্র বিতরণ করো গরিব দুঃখীদের মানুষের কাছে এটা পৌঁছিয়ে দাও কই আমরা সেরকম কর্মসূচি নিতে পারি না আপনার বাড়িতে আমার বাড়িতে অনেক শীতের বস্ত্র পরে থাকে যেগুলি আমরা কাজে লাগাই না ওয়েস্টেজ মাল পরে থাকে যেগুলি আমাদের জন্য কাজে লাগে না ব্যবহার হয় না এটা শাল চাদর কাশ্মীরি উলের শাল ওটা স্ত্রী করতে গিয়ে এক জায়গায় পুড়িয়ে গেছে ওটা আপনি আর ব্যবহার করেন কিন্তু ওইটাই তো গরিব লোকের জন্য সাত রাজার ধন বাড়িতে গিয়ে আলমারি সার্চ করে কোন পোশাকগুলি ছয় মাস যাবৎ ব্যবহার হয়নি কোন পোশাকগুলি আপনার লাগছে না সেগুলি বের করে দিন বের করে গরিব দুঃখী মানুষের হাতে পৌঁছায় দিন এখন আমাদের মা বোনেরা মানে ছাইও কেনে আবার ওই পুরাতন ন্যাকড়াটাও বেছে হ্যাঁ মাস্কুটা তো সাইও কেনে আর পুরাতন ন্যাকড়াটাও বেসে আরে বাবু পুরাতন ন্যাকড়াটা বেসে তুমি কয় টাকা পেলে ওটা পুরাতন কাপড়টা বিক্রি করে কয় টাকা তোমাকে দেয় কয় টাকার বিনিময় ওটা বিক্রি করে দিলে তুমি ওটা যদি একজন গরিব মানুষকে ধুয়ে পরিষ্কার করে আয়রন করে ওটা লন্ডি দিয়ে যদি দিতে তাহলে ওটাই তো ছিল একজন গরিব দুঃখী মানুষের সাত রাজার ধন আল্লাহর হক আমরা আদায় করি রসুলের হক আমরা আদায় করি বলে আহিমাতিল মুসলিম মুসলিম লিডারদের হক আদায় করি ওয়াহাম্মাতিহিম সাধারণ মুসলমানদের হক আমরা আদায় করি রসুল্লাহ সাল্লামের হকের মধ্যে রসুল্লাহ সাল্লাম গায়েব জানতেন মর্মে এই সমস্ত অপবাদ রসুলের উপর দেওয়া রসুল হায়াতুন নবী এই অপবাদ দেওয়া রসুল সাল্লাম হায়াতুন নবী এগুলি তো বেরেলবিরা ভান্ডারিরা তো বলেই বলে যাদেরকে আমরা সহি আকিদার কাছাকাছি মনে করি তারাও এটা নিয়ে বাহাস মোনাজারাও করে বলতে বলতে বলতে বলতে একজন আলেম বলছেন মাথায় কত বুদ্ধি বলছে কোরআনে তো কথা বলা হয়নি যে রসুল মারা গেছেন ইন্নাকা মাইয়েতুন হে নবী আপনিও মারা যাবেন হুম মাইয়েতুন আপনার বিরোধীরাও মারা যাবে রসুল যে মারা যাবেন একথা তো কোরআনে আছে কিন্তু রসুল মারা গেছেন একথা তো কোরআনে নেই কত বুদ্ধি মাথায় এবার দেখ আমাদের ভাই আকরামুজ্জামান সাহেব বললেন যে রসুলাম মারা যাওয়ার পরে তো কোরআন নাজিল বন্ধ হয়ে গেল তাতে কার কাছে ওটা নাজিল হবে যে রসুল মারা গেছেন রসুল মারা গেছেন এ আয়াত কার উপর নাজিল হবে রসুল মারা গেছেন এ হাদিস কার উপর নাজিল হবে রসুলের হাদিস বন্ধ হলো সাহাবিদের হাদিস চালু হলো সাহাবিদের মধ্যে সিদ্দিকা বিনতে সিদ্দিক মুবারকে সাবে সামাওয়াত সাত আসমানের উপর থেকে ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছিলেন যে মহিয়চির মায়েশা সিদ্দিকাকে আল্লাহ পাক স্বয়ং নিজে কোন চেয়ারম্যানের সার্টিফিকেট নয় কোন এমপি মেম্বার সার্টিফিকেট নয় কোন থানার ওসি ডিসি সার্টিফিকেট নয় সার্টিফিকেট দিলেন স্বয়ং আল্লাহ পাক পুরায় নূরের মধ্যে মায়েশা সিদ্দিকা একজন পবিত্রা এবং তার সচ্চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন সিদ্দিকা বিনতে সিদ্দিক সিদ্দিকের বেটি সিদ্দিকা মুবাররাতুমিন ফাকে সমত সবে সমত তিনি বলেন মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাইনা আকে নাতি ওয়া নাতি রাসূলুল্লাহ আমার বুকের উপর মাথা রেখে মারা গেলেন আমার বুকের উপর মাথা রেখে রসুল মারা গেলেন যখন আল্লাহ নবী মারা গেলেন মা তা ইয়ামুতু মৌদ বললে নাকি বেয়াদবি হয় অফাক শরীফ বলতে হবে তাওয়াল্লাদ শরীফ বলতে হবে কিন্তু বুখারির ভাষা হল মাতা রাসুল উল্লাহে সাল্লাহ সাল্লামা মাতা ইয়ামুতু মৌতুন মারা গেলেন রাসুল্লাহ সাল্লাম বাইনা হাকে নাতি বা জাকে নাতি আমার বুকে মাথা রেখে রসুল্লাহ সাল্লাম মারা গেলেন অন্য বর্ণ অন্য বর্ণ আছে বাইনা সাহারি ও নাহারি বাইনা নাহারি ও সাহারি দুটার অর্থ একই নাহার এবং সাহার থাকে ডানিয়ার বামে হাকে না জাকে না থাকে উপরে আর নিচে আমার বুকের উপরে নিচে হাঁকে না জাকে না আর নাহার সাহার হল ডানে বামে নাহারি ও সাহারি নাহার এবং সাহারের মাঝখানে হাঁকে না এবং জাকেনার মাঝখানে রামার রসুলাম মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করল মাতা রসুল আল্লাহ বলেন ইন্নাকা মাইয়েতুন ওয়াইন্নাহুম মাইয়েতুন আপনিও মারা যাবেন তারাও মারা যাবে সুম্মা ইন্নাকুম ইয়ামাল কিয়ামাতে ইন্দা রব্বিকুম তাখতাসিমুন তখন তো হায়াতুন নবী তো তাখতাসিমুন কিয়ামতের ময়দানে হে নবী আপনি এবং আপনার বিরোধীরা ওখানে আল্লাহর দরবারে ফয়সালা হবে তো ফয়সালার জন্য তো নবী উঠবেন তো মারা শব্দ বললেন কেন মারা গেলেন দুনিয়াতে আর পরকালে জেন্দা তো ওটার নাম হায়াতুন নবী তো হায়াতুন নবী যদি হয় তো আবু কি বলে ফেরাউনের পরিবারকে ডেলি সকাল সন্ধ্যায় জাহান নামের আগুন দিয়ে তাদেরকে ভয় দেখানো হয় তারাও তো ওখানে কবরের ভিতরে জাহান নামের আগুনের তাপ উত্তাপ অনুভব করতেছে শহীদগণ মৃত্যুবরণ করেননি দুনিয়াবি হাইসিয়াতে তাদেরকে জানাজা পরিয়ে দাফন করা হয়েছে কিন্তু পারলৌকিক জীবনে বারজাখি জিন্দিতে তারা সেখানে জেন্দা রয়েছে পাক বলছেন বাল আহিয়া তোমাদের অনুভূতির বাইরে তারা জেন্দা আছে তার মানে দুনিয়াবি হাইসিয়াতে তারা জেন্দা নয় তারা মারা গেছে রসুলাম বারজাকি জেন্দিগিতে মা জেন্দা আছেন এ কথা অস্বীকার কে করেছে কেউ অস্বীকার করেছে নাকি বাস মোনাজারা কেন বাস মোনাজারা করে জাতিকে বিভ্রান্ত করতে চায় আপনি ইয়া রসুল আল্লাহ বলে ডাকেন তো কাকে ডাকেন ইয়া রসুল আল্লাহ বলে কাকে ডাকেন আপনি সাহাবাহিক রামগণ রসুল আসলামের জীবদ্দশায় গিয়ে বলতেন আসসালাম আলাইকাই যখন রসুলাম ইন্তেকাল করলেন তখন বলে আসসালাম আলান নবী আসসালাম আলান নবী তাসাউদ পড়ার সময় আসসালাম আলান নবী আসসালাম আলান নবী বলতেন রসুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামগণ রসুল্লাহ সাল্লামকে জানাজা পরিয়ে দাফন করে দিলেন রসুল্লাহ সাল্লাম গায়েবের ভেদ জানেন না রসুল্লাহ সাল্লা সাল্লাম নূরের নবী নন এই সমস্ত যেই ভ্রান্ত আকিদা রয়েছে রসুল্লাহ সাল্লাম নূরের নবী বলে ভ্রান্ত আকিদা আছে সেই ভ্রান্ত আকিদার অপসারণ করা রসুল্লাহ সাল্লামকে গালি দিলে সেই গালি দেওয়া ব্যক্তির প্রতিবাদ যেন সাধ্য অনুযায়ী এবং ইসলামের যারা দায়িত্বশীল তাদের রাষ্ট্রের কেউ যদি এইভাবে রসুল সাল্লামকে গালি দেয় তাহলে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড ছাড়া আর কোন শাস্তি তার নেই কেরামগঞ্জ বলছেন আল্লাহকে গালি দিলে তাও ক্ষমা পাওয়া যায় কারণ আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে কেউ যদি আল্লাহকে গালি দেয় তাকে বলা যায় তুমি আল্লাহর কাছে তওবা করো এই বলে তাকে আস্তি সামান্য দিয়ে ছেড়ে দেওয়া যায় যেহেতু আল্লাহ চিরন্দীপ চিরস্থায়ী রসুল্লাহ সাল্লাম যেহেতু এন্তেকাল করেছেন তাই রসুল্লাহ সাল্লামকে গালি দিলে তাকে ক্ষমা করে দেওয়ার এখতিয়ার পৃথিবীর কোন শাসকের নেই সে যদি বলে আমি তবা করলাম তবা তার কবুল হবে না কেন তবা তার গ্রহণযোগ্য হবে না আল্লাহ করবেন কিনা সেটা ভিন্ন ব্যাপার কিন্তু মুসলিম দেশের শাসকের দায়িত্ব হল তার তবাকে একসেপ্ট করা যাবে না কেন যে রসুলকে গালি দিয়েছ রসুলকে গালি দেওয়ার এই যে পাপ এই অপরাধ এই অপরাধ ক্ষমা একমাত্র আল্লাহর রসুলের কাছেই পাওয়া যাবে যেহেতু গালি রসুলকে দিয়েছ রসুল সাল্লাম যেহেতু মারা গেছেন তাই রসুল ক্ষমা করার মতো এখন তার সামর্থ্যও নেই রসুল বেঁচে থাকলে নাই বলতাম রসুলের কাছে তবা কর ইস্তেফার রসুলের কাছে মাপসা রসুলের কাছে মাপ চাইলে আল্লাহ নবী মাফ করলে হয় তুমি মাপ পেয়ে যেত কথা বোঝা গেল এই জন্য আল্লাহকে গালি দেওয়ার চেয়েও ভয়ানক হল রসুল সালামকে গালি দেওয়া তাই কাজে আসুন আমরা রসুল্লাহামের সেই বাণীগুলো খেয়াল করি আমরা আমাদের জীবনকে সতর্কভাবে গড়ে তুলি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন ওয়াখরুদাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন